আচ্ছা এখন আবাদত কেমনে করবেন এবাদত করব কেমনে এই এবাদত শিখানোর জন্য এবাদতটা কেমনে করব। এটা দেখাই দেওয়ার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লাহর অসংখ্য নবী রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন তারা আমাদেরকে দেখাই দিয়েছেন আল্লাহর এবাদত কিভাবে করতে হয় আল্লাহর এবাদতের একটা গুরুত্বপূর্ণ তরিকা পদ্ধতি সিস্টেম আম্বিয়া আলাইহমসালাম আমাদেরকে দেখাই দিচ্ছেন এই আল্লাহর এবাদতটা বিভিন্ন পদ্ধতিতে করা যায় আল্লাপাক একজন মানুষকে যত কিছুর মালিক বানাইছেন সব কিছু আল্লাহর এবাদতের জন্যই বানাইছেন একজন মানুষ যত কিছুর মালিক সব কিছু এবাদতের মাধ্যম এজন্য মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্বুল্লা আলমিন বানান নাই যেই অঙ্গ প্রত্যঙ্গটা আল্লাহর এবাদতের কাজে লাগে না আপনি একটু বাড়িতে বসে চোখ বন্ধ করে দেখবেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ রব্বুল্লা আলমিন যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু বানাইছেন এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্বুল আলমিন বানান নাই যেই অঙ্গ প্রত্যঙ্গটা আল্লাহর এবাদতে লাগে না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর এবাদতে লাগে এরকম শরীরে একটা জিনিস পাইবেন না যেটার সাথে আল্লাহর এবাদত নাই এখান থেকে শুরু করেন হাতের নখ আছে নখ নখের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিনের এবাদত যুক্ত আছে আছে নাই কি আবাদত বলেন দেখি ছাত্রদেরকে পরীক্ষাও করতে হবে সব আমি বলে দিলে কেমন হবে আপনারও কিছু বলা লাগবে না তাহলে নখের মধ্যে কি আবাদত আল্লাহ রসুল সাল্লাম দেখাই দিয়েছেন নখ এটা কাটতে হবে ছোট করতে হবে এই ছোট করাটা আল্লাহ রব্বুল্লা আলমিনের এবাদত যদি এটা ছোট না করি এক ইঞ্চি লম্বা করেন এটা ছোট করলেন না আপনি লম্বা করলেন তাহলেও আপনি কিন্তু একটা এবাদত করছেন দুইটাই এবাদত কাটলেও এবাদত লম্বা করলেও এবাদত কিন্তু দুটা দুইজনের এবাদত যদি আপনি নখটা কাটেন ছোট করেন এটা হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের এবাদত যদি আপনি এটাকে এক ইঞ্চি লম্বা করেন এটা হবে শয়তানের এবাদত এটা হবে কার এবাদত শয়তানের এবাদত সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলে দিছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া আদামা আল্লাহ তাবুদু শয়তান আল্লাহ তাবুদু শয়তান খবরদার শয়তানের আবাদত করিও না তাহলে আপনি নখ কাটলেও এবাদত না কাটলেও এবাদত কাটলে সেটা হবে আল্লাহর এবাদত না কাটলে সেটা হবে শয়তানের এবাদত আমাদের সমাজে শয়তানের এবাদত করে আবার মানুষ তাকে জোর করে বানাই দেয় আল্লাহর অলি দেখছেন এরকম আল্লাহর অলি লোক একটা কিনছি লম্বা আমি এরকম আল্লাহর অলিও দেখছি বাংলাদেশে আপনারা দেখছেন নখ কাটা না নখ একটা এক ইঞ্চি লম্বা তারপরে ঘোপ কতগুলো একেবারে এই পর্যন্ত আসছে দাড়ি কতগুলো উস্কু খুস্কু জট বেঁধে আছে চুল কতগুলো জট বেঁধে আছে গায়ের মধ্যে বস্তা ছট গায়ে দিয়েছে আল্লাহর অলি হয়ে গেছে নাউজুবিল্লা শয়তানের এবাদত শয়তানের এবাদত করার কারণে আউলিয়া ও শয়তান হয়েছে কি হয়েছে শয়তানের অলি হয়েছে আউলিয়া উল্লাহ হয় নাই আল্লাহর অলি হয় নাই অলি হয়েছে শয়তানের কিন্তু উল্টা আমরা মনে করি যে এটা আল্লাহর অলি হয়েছে এই জাতীয় মানুষকে কেউ যদি আল্লাহর অলি মনে করে তার ইমান ভেঙে যাবে কারণ আল্লাহর এবাদত ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর অলি হইতে যদি কেউ বিশ্বাস করে আল্লাহর এবাদত ছাড়া শরীয়ত ছাড়া মারেফত দিয়ে তরিকত দিয়ে হাকিকত দিয়ে আল্লাহর অলি হয়ে যাব তার ইমান ভেঙে যাবে ইমানে চলে যাবে কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন রাসুল সাল্লামের মাধ্যমে যে শরীয়ত নির্ধারণ করেছেন এই শরীয়তেই একমাত্র আল্লাহর অলি হওয়ার মাধ্যম ঠিক শরীয়তের বাহিরে পা দিয়ে হাত বাড়াইয়ে আল্লাহর অলি হওয়া যায় না শয়তানের অলি হওয়া যায় তাহলে নখের মধ্যে আল্লাহর আবাদত আছে আঙ্গুলের মধ্যে আল্লাহর আবাদত আছে প্রত্যেকটা আঙ্গুলের সাথে আল্লাহর আবাদত আছে আছে না কি আবাদত আঙ্গুলের করের মধ্যে তসবির এবাদত আছে আত্মাহিয়াতর মধ্যে আঙ্গুল এগুলারে কেমনে রাখতে হয় সিস্টেম আছে না বৈঠকের মধ্যে কেমনে রাখবেন আঙ্গুল এটা কেমনে নড়াচড়া করবেন প্রত্যেকটা আঙ্গুলের সাথে আল্লাহর আবাদত জড়িত আছে অজু করার সময় কেমনে খিলাল করবেন কেমনে এগুলো ধুইবেন এটার মধ্যে এবাদত আছে আপনার হাতের তালুর মধ্যে এবাদত আছে হাতের পিঠের মধ্যে এবাদত আছে হাত বাঁধার সময় তালুটা কোথায় রাখবেন পিঠটা কোথায় রাখবেন এগুলার নিয়ম কানুন আছে এবাদতের আপনার এই হাতের মধ্যে আবাদত আছে এখানে আবাদত আছে আপনার কাদের মধ্যে আবাদত আছে সালাম ফিরানোর সময় কোন দিকে তাকাইবেন দুই কাদের মধ্যে আল্লাহর এবাদত আছে এই দুই চোখের মধ্যে আল্লাহ রবাহ আলমিনের এবাদত নিহিত আছে নামাজের মধ্যে কোন দিকে তাকাইবেন দাঁড়ানোর মধ্যে কোন দিকে তাকাইবেন রুকুর মধ্যে কোন দিকে তাকাইবেন সেজদার মধ্যে কোন দিকে তাকাইবেন বৈঠকের মধ্যে কোন দিকে তাকাইবেন সালাম ফিরানোর সময় কোন দিকে তাকাইবেন এই চোখগুলার কত রকমের এবাদত সোহান আল্লাহ এই কপালেরও এবাদত আছে এই মাথারও এবাদত আছে চুলগুলারও এবাদত আছে দাড়িরও এবাদত আছে গোপেরও এবাদত আছে ঠোঁটেরও এবাদত আছে জিব্বারও এবাদত আছে দাঁতেরও এবাদত আছে আছে কি নাই নামাজের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করবেন তেলাওয়াতের সময় মাখরাজের দিকে খেয়াল রাখে রেখে তেলাওয়াত করতে হয় ওই মাখরাজের কারণে আপনার জিব্বা একবার উপরে তালুর সাথে লাগে একবার নিচের দাঁতের সাথে লাগে একবার মারির দাঁতের সাথে লাগে চারিদিকে ভিতরের অংশগুলাকে আল্লাহ রব্বুল আলমিন এবাদতের আওতাভুক্ত করে দিছেন সোহান আল্লাহ আপনার ভিতরে যতগুলো পাট আছে একটা পাটও আল্লাহর এবাদতের বাহিরে নেই এইভাবে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ব্রেন আপনার সব কিছু নিয়ন্ত্রণ করতেছে আপনার প্রত্যেকটা এবাদতের কন্ট্রোল এই ব্রেন থেকে হচ্ছে এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই মানুষকে তার আওতাধীন যা কিছু রেখেছেন সব কিছু বানিয়েছেন একমাত্র আল্লাহর এবাদতের জন্য